يرفس ولم يفسق رجع كيوم ولدته امه رواه البخاري ঢাকা যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এ হাজ প্রশিক্ষণে উপস্থিত প্রিয় সুধীবৃন্দ পর্দার আড়ালে মা ও বোনেরা শুরুতে আল্লাহ সুহানা হওয়া চালার আবারও প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ইসলামের অন্যতম একটি রোকন হাজ্য বাইতুল্লাহিল হারাম কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করা যায় এ লক্ষ্যে একটি প্রশিক্ষণের আয়োজনের সুযোগ করে দিয়েছেন এবং সেই প্রশিক্ষণে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবাহ প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম বর্ষিত হোক প্রিয় রাসুল মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তার আসহাবিকেরাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের করে হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা যুব ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দের যারা এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এর জন্য যাজায় খায়ের দান করুন এবং সামনে আরও এ ধরনের মানুষ যাতে কোরআন ও সহিসুন্নার আলোকে ইসলামের বিষয়গুলি জেনে মেনে চলতে পারে এ লক্ষ্যে আরও বেশি বেশি কর্মসূচি গ্রহণ করার তাদেরকে তৌফিক দান করুন কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যারা আপনারা ব্যস্ততার মধ্য দিয়েও কষ্ট করে উপস্থিত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে যজায় খায়ের দান করুন এবং কোরআন ও সহিসার আলোকে বিষয়টি আমরা যেন সঠিকভাবে উপলব্ধি করতে পারি শিখে নিতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন সম্মানিত দিনে ভাইরা হাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় না কারণ মুসলিম ব্যক্তিকেই প্রতিটি মুসলিম নর ও নারীকে স্বীকৃতি দিতেই হবে যে ইসলামের অন্যতম একটি রোকন হল হাজ আর ইসলামের একটি অন্যতম রোকন হাজ হওয়াটাই তার গুরুত্ব ও তাৎপর্যের জন্য যথেষ্ট এটি কোনো ঐচ্ছিক আবাদত নয় এটি কোনো নফল আবাদত নয় এটি শুধু সব অর্জনের আবাদত নয় বরং ইসলামের একটি অন্যতম রোপণ সামর্থ্যবানদেরকে অবশ্যই পালন করতেই হবে যদি না করে তাহলে অবহেলাবশত যদি না করে আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা ঋণগ্রস্ত হিসাবে থাকবে এবং এজন্য তাদেরকে পরকালে কঠিন ভয়াবহ শাস্তিও ভোগ করতে হবে অন্য একটি হাদিসেও এসেছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন কোনো ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি হাজ সম্পাদন না করে সেজন্য ইয়াহুদি অথবা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করে মূলত এই হাদিসটি অবশ্য সনদের দিক থেকে কিছুটা দুর্বলতা রয়েছে এর সাক্ষ্য হিসাবে আমরা গ্রহণ করতে পারি আমিরুল মিনিন অমর রদি আল্লাহ তালু তার খেলাফতের সময় তিনি বিভিন্ন অঞ্চলে সরকারি ঘোষক প্রেরণ করতেন এই ঘোষণা দেওয়ার জন্য যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হাত সম্পাদন করে না তাদের উপর অমুসলিমদের জন্য যেমনইভাবে ট্যাক্স ধার্য করা হয় এদের জন্য সেরকম ট্যাক্স ধার্য করার জন্য নির্দেশ দিতেন এবং তিনি ঘোষণা দিয়ে দিতেন ওমা হুম বি মুসলিমিন ওমা হুম বি মুসলিমিন ওমা হুম বি মুসলিমিন সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যারা হজ সম্পাদন করে না তারা মুসলিম নয় মুসলিম নয় মুসলিম নয় আমিরুল মুমিনিন অমর রদি আল্লাহ আনহু হতে সহি সনদে প্রমাণিত তিনি এভাবে তার খেলাফতের সময় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিতেন সুতরাং হাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন হয় না এর ফজিলত সম্পর্কে আমরা অনেক বর্ণনা শুনেছি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম হাজের ফজিলত সম্পর্কে ঘোষণা দিয়েছেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যে ব্যক্তি আল্লাহ সুবাহানা হওয়া তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পাদন করে এবং হজ সম্পাদন করা অবস্থায় হজ সম্পাদনকালীন কোন রকমের অশ্লীলতা ও অবাধ্যতায় লিপ্ত হয় না সে ব্যক্তি যেন তার মা যেদিন তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল সেই ধরনের নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে রাওয়াহুল বুখারি সহি বুখারির হাদিস অন্য আরেক সহি হাদিসেও এসেছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল হাজুল মাবরুর লাইসালাহু আল জাজা ইল্লাল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হজ কবুল হজ্জের প্রতিদান হলো সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত সুতরাং একদিক থেকে এটি হলো ইসলামের রোকন ফরজ আবাদত সামর্থ্যবানদের জন্য অপর দিক থেকে মানুষ তার নিজের অপরাধগুলিকে গোনাগুলিকে ক্ষমা করে নেওয়ার একটি অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারে আরেক দিক থেকে জান্নাত পাওয়ার জন্য একটি বড় ধরনের আমল হিসাবেও গ্রহণ করতে পারে অতএব আজ এর ফজিলত অনেক দিক থেকে রয়েছে সেদিকে আমরা আর আলোচনা দীর্ঘ করছি না আমরা ফিরে আসি মূল কথার দিকে হাজ কার উপর ফরজ হাজ ফরজ হয়ে থাকে কতগুলি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে অমুসলিমের উপর হজ ফরজ নয় দ্বিতীয় শর্ত হল আকিল জ্ঞানবান হতে হবে বোধ শক্তি সম্পন্ন পাগলের উপর হজ ফরজ নয় তৃতীয় শর্ত হল বালিক প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্কের উপর হজ ফরজ নয় তবে অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক যদি তার অভিভাবকের সাথে বাবা মার সাথে হজ সম্পাদন করে এজন্য সে সব পাবে কিন্তু এটি তার ফরজ হজ হিসাবে পালন হবে না যখন সে প্রাপ্তবয়স্ক হবে আবার যদি সে অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হয় তাহলে তাকে ফরজ হজ পালন করতে হবে চতুর্থ শর্ত হল স্বাধীন হওয়া কোনো গৃতদাসের উপর হজ ফরজ নয় পঞ্চম শর্ত হল শারীরিক ও অর্থনৈতিকভাবে হজ পালনের সামর্থ্য থাকা শারীরিক ও অর্থনৈতিক কোনো ব্যক্তির শারীরিক সামর্থ্য রয়েছে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য নেই তাহলে তার উপর হজ ফরজ নয় কোন ব্যক্তির অর্থনৈতিক সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই তাহলে তার উপর হজ ফরজ সহি হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন হে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম আমার বাবা বৃদ্ধ মানুষ তিনি পায়ে হেঁটে যেতেও সক্ষম নন এমনকি বাহনে চড়ে যেতেও তিনি হজ করতে পারবেন না এখন কি তার পক্ষ থেকে আমাকে হজ পালন করতে হবে রসুল সাল্লাম বললেন না হ্যাঁ তার পক্ষ থেকে তোমাকে হজ পালন করতে হবে কারণ তার অর্থনৈতিক সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই অসুস্থ তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে তার পক্ষ থেকে বদলি হজ সম্পাদন করতে হবে এসব শর্তগুলি নারী ও পুরুষের জন্য সমানভাবে নারীদের জন্য অতিরিক্ত আরেকটি শর্ত হলো হজ সফরের জন্য তার স্বামী অথবা কোনো মাহারাম ব্যক্তি তাকে পেতে হবে একজন মেয়ে মানুষ তার সব শর্তগুলি তার মাঝে রয়েছে কিন্তু তিনি হজ সম্পাদনের জন্য এই সফরে স্বামীকেও সাথে পাচ্ছেন না অন্য কোনো মাহারাম ব্যক্তিকেও মাহারাম বলা হয় এমন ব্যক্তি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন ব্যক্তিকেও তিনি সাথে পাচ্ছেন না তাহলে ওই মেয়ে মানুষের জন্য হজ ফরজ হয়নি যতক্ষণ না তার মাঝে এই শর্তটি পাওয়া যায় সাহিবুখারির হাদিস রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম কঠিনভাবে বলছেন কোন মেয়ে মানুষের জন্য তার মাহারাম ছাড়া সফর করা যায় নেই হালাল নয় হারাম সাহাবি এক সাহাবি দাঁড়িয়ে বসলেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমার স্ত্রী হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছে আর আমি জিহাদে যাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছি রাসুল সাল্লাহ হুসাল্লাম বললেন কোনো মহিলার স্বামী ছাড়া অথবা মাহারাম ছাড়া সফর করা জায়েজ নেই অতএব তুমি জিহাদের নাম থেকে নিজেকে মুক্ত করে নিয়ে তোমার স্ত্রীর সাথে মাহারাম তার সাথে হিসাবে তুমি হজে যাও কত গুরুত্ব দিলেন রসুল সাল্লাহ সুতরাং কোন মহিলার যতই সামর্থ্য হোক না কেন অর্থনৈতিক বা অন্যভাবে যদি তার মাহারাম পাওয়া না যায় বা স্বামীকে যদি তিনি সাথে না পান তাহলে যতক্ষণ পাবেন না ততক্ষণ তার উপর হজ ফরজ নয় বরং অন্য হাদিসে সহি মুসলিমের হাদিসে এসেছে কোনো মেয়ে মানুষ যদি মাহারাম ছাড়া সেই সফরে বের হয় তাহলে তার উপর আল্লাহ সুবাহ তালার লানত বর্ষণ হয় অতএব আপনি হজ করতে যাচ্ছেন নিজের গুণাগুলিকে মাফ করে নেওয়ার জন্য হজ করতে যাচ্ছেন জান্নাত পাওয়ার জন্য কিন্তু মাহরম ছাড়া বের হওয়ার কারণে আপনার উপর আল্লাহ আনব যতক্ষণ আপনি বের হয়েছেন বাড়িতে প্রবেশ না করা পর্যন্ত সুতরাং এ ধরনের হজ মা বোনদেরকে কখনো উৎসাহিত করা উচিত নয় আসুন সেদিকে কথা আর দীর্ঘ করছি না এখন আসি আমরা যার উপরে হজ ফরজ হয়েছে তাকে হজ পালন করতে হবে সম্ভব অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব সেই হিসাবে হজ পালন করতে হবে আপনাদের মাঝে তালিকাবদ্ধ হওয়ার জন্য একটা খাতা বা রেজিস্টার দেওয়া হচ্ছে যাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা নিজেদের নাম ও ঠিকানা সেখানে লিপিবদ্ধ করবেন যারা বিশেষ করে হজে যাবেন এমন ব্যক্তিরা আসুন আমরা এখন কিভাবে হজ সম্পাদন করব সঠিকভাবে যেভাবে সম্পাদন করলে আমরা এর বিনিময়ে আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারব যেভাবে সম্পাদ যেভাবে সম্পাদন করতে পারলে আমরা এর বিনিময়ে জান্নাত পাব যেভাবে সম্পাদন করতে পারলে আমরা হজ এর সঠিক প্রতিদান পাব সেই পদ্ধতিটি কি আমরা একটু জেনে নেই হজ বিষয়টি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ এক দিক হচ্ছে দুর্বল অচল মানুষেরা কখনো সঠিকভাবে হজ সম্পাদন করতে পারে না আমরা সেখানে বাস্তবে দেখেছি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা বিভিন্ন দায়িত্বে ছিলাম যে বেশিরভাগ ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এ দেশগুলির মানুষ যখন অচল হয়ে যায় রিটায়ার্ড হয় তখন তারা বেশিরভাগই হজ করতে যায় আর শেষে কি হয় অনেকগুলি কঠিন কাজ রয়েছে যেগুলি পালন করতে তারা পারেন না মানুষকে বলেন যে ভাই বা বাবা আমি তো পারছি না এটা আমার পক্ষ থেকে করে আস এইভাবে তাবুতে বসে থাকে হজ করে চলে আস তো এই ধরনের হজ কতটুকু নিজেই আত্মতৃপ্তি লাভ করতে পারে আর কতটুকুই সঠিক হয়েছে বলে আশা করা যায় খুব কঠিন তো হজ সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজন শারীরিক শক্তি এই জন্য সহি হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন অমল মোমিনিন আয়েশা রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুলকে হে আল্লাহ রাসুল পুরুষদের জন্য জিহাদ ফিসাবিল্লা রয়েছে নারীদের জন্য কি কোনো জিহাদ ফিসাবিল্লা নেই বললেন যে হ্যাঁ নারীদের জন্য জিহাদ রয়েছে নারীদের জন্য জিহাদ রয়েছে কিন্তু সেই জিহাদে কোনো অস্ত্র ব্যবহারের প্রয়োজন নাই আর সেই জিহাদটা হলো হাজ্জু বাইতুল্লাহিল হারাম বাইতুল্লাহ হজ সম্পাদন করা এটা হলো নারীদের জন্য সবচেয়ে বড় জিহাদ কারণ সেখানে একজন মেয়ে মানুষ যেভাবে সহজ সরলভাবে পুরুষদের থেকে আলাদা হয়ে হয়ে চলতে চায় ওই হজের পরিবেশে তার পক্ষে চলাটা খুব কঠিন অনেক সময় তাকে অনেক শক্তি প্রয়োগ করেও চলতে হয় এই জন্য নারীদের জন্য এটাকে জিহাদ বলে রাসুল ঘোষণা দিয়েছে তো জিহাদ কেমনে করবে যদি গায়ে শক্তি না থাকে গায়ে বল না থাকে দুর্বল হয়ে থাকে তা সম্ভব নয় তাই একদিক থেকে প্রয়োজন শারীরিক সবলতা সুস্থতা অপর দিক থেকে প্রয়োজন হজের কাজগুলি একটু খুঁটিনাটি বিষয় রয়েছে সূক্ষ্ম বিষয় রয়েছে এগুলি সুন্দরভাবে পূর্বে থেকে যদি ধারণা না থাকে পূর্বে থেকে যদি এগুলির প্রশিক্ষণ না থাকে তাহলে হঠাৎ সেগুলি সঠিকভাবে পালন করা যায় না যার ফলে কি করে থাকেন আমাদের হাজি সাহেবরা অনেকেই নিজের তেমন একটা প্রশিক্ষণ নেওয়া নেই জানাশোনা নেই সেখানে গিয়ে মানুষ যদি কিছু করে দৌড়ে যায় ওইটাই করতে শুরু করে সেটা করা ভুল হোক আর সঠিক হোক সেটা অত চিন্তা করে না কারণ বেচারা চিন্তা করতেছে যে এত টাকা পয়সা খরচ করে আমি এসেছি আমার একটা কাজ যদি ছুটে যায় তাহলে তো আমি লস করে ফেললাম তো এই জন্য যাকে যেটা করতে দেখে ওটা দৌড়ে যায় করতে শুরু করে আসলে এটা কখনো সঠিক নিয়ম নয় এজন্য অন্যজন ভুল করলে তার দেখা দেখি আপনিও ভুলে লিপ্ত হয়ে যাচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিষয় প্রয়োজন হজ সম্পর্কে সঠিক একটি ধারণা নেওয়া এবং শিক্ষা গ্রহণ করা আসুন আজকের এই সংক্ষিপ্ত সময় আমরা হজ সম্পর্কে কিভাবে সুন্দরভাবে হজ সম্পাদন করব একটু সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশা হজ একটি আবাদত সুতরাং প্রতিটি আবাদত কবুলের জন্য দুটি শর্ত অপরিহার্য এই দুটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই আবাদত আল্লাহ রাবুল আলমের কাছে কবুল হয় না সেই শর্ত দুটির প্রথম শর্ত হলো এ হজ হতে হবে শুধুমাত্র আল্লাহ সুহানা হুয়া তালাকে সন্তুষ্ট করার জন্য আমাকে কেউ হাজি সাহেব বলে ডাকবেন আমার একটা ডিগ্রি বাড়বে আমার একটা পরিচিতি বৃদ্ধি হবে এই নিয়ত কখনো এই চিন্তা কখনো মনের মাঝে রাখা একেবারেই যাবে না যদি কেউ রাখে আর সেই হিসেবেই তিনি হজে বের হন তাহলে জেনে নিতে হবে তার এ হজ মানুষের এই শুধু প্রশংসা পাবে আল্লাহর কাছে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না এজন্যই যে হাদিসটি আমরা প্রথমে বলেছি রাসুল সাল্লাম বলেন মান হাজ্জালিল্লাহ যে হজ সম্পাদন করে কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ পালনের জন্য তো এই শর্ত আমাদেরকে সবসময় মনে রাখতে হবে দ্বিতীয় শর্ত কি রাসুল সাল্লাহ আলী সাল্লাম সেই বিদায় হাজ তিনি সম্পাদন করছেন এবং সেই প্রেক্ষাপটে তিনি বলছেন মানা বলছেন যে তোমরা আমার কাছ থেকে এই হজের নিয়মগুলি শিখে নাও কারণ আমি নিশ্চিত নই আমি জানি না আগামী বছর তোমাদের সাথে এই জায়গায় আবার আমি আসতে পারবো বলেই আমি কখনো এটি জানি না কারণ রাসুল সাল্লাহামকে জানিয়ে দেওয়া হয়েছে এটাই হলো তার জীবনের শেষ হজ এটাই হলো বিদায় হজ তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম খুব কঠিন গুরুত্ব দিয়ে বারবার বলতেছেন আমি যেখানে যেভাবে যে কাজ করছি তোমরা সেটা সেভাবেই জেনে নাও অতএব দ্বিতীয় শর্ত হলো আমার এ হজ হতে হবে রসুল সাল্লাহ আলী সাল্লাম যেভাবে হজ সম্পাদন করেছেন সেভাবেই আমার এ হজ করার চেষ্টা করতে হবে কে কিভাবে করেছে না করেছে সেটা লক্ষণীয় নয় লক্ষ্য করতে হবে আমাকে রাসুল সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমার হজ হচ্ছে কি না যদি সেভাবে আমি করার চেষ্টা করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমার হজ কবুলের আমি আশা করতে পারব অনুরূপভাবে হালাল পয়সা বা ইত্যাদি ইত্যাদি এগুলি বিষয় তো অবশ্যই লক্ষণীয় কিন্তু মূল বিষয় এই দুটি অবশ্যই লক্ষণীয় রাসুল আলী সাল্লাম বলেন মানে আলাইহি যে ব্যক্তি ইসলামের কোন আবাদত করবে আর সেই আবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি যদি কোনো না থাকে ফহুয়া রাত সেটা তার দিকে ছড়ে মানা হয় কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না তাই আসুন আমরা যেন আমাদের হজ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাসুল সাল্লাহ হোসাল্লামের সঠিক নিয়ম অনুযায়ী করার চেষ্টা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এজন্য প্রয়োজন আমাদের একটু সচেতন হওয়া একটু সতর্ক হওয়া হজ সম্পর্কে যাওয়ার আগে কিছু প্রশিক্ষণ নেওয়া কিছু পড়াশোনা করা পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু স্মরণ করে দেব আজকে বাজারে ব্যবসায়িক অনেক বই তৈরি হয়েছে অনেক ব্যবসায়িক বই তৈরি হয়েছে হাজিদের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কলা কৌশলে বই করা হচ্ছে বইটি আপনার কাছে যতই আকর্ষণীয় করে তোলা হোক না কেন আপনি আকৃষ্ট হবেন না যতক্ষণ না বইটি কোরআন ও সহি হাদিসের আলোকে নির্ভরযোগ্য হয় যদি কোরআন ও সহি সন্ন্যার আলোকে বইটি সংকলন হয় বইটিতে লেখা হয় বিষয়গুলি তাহলে আপনি সেটি ফলো করার চেষ্টা করবেন আর যদি বিভিন্ন রকমের গল্প গুজব গল্প কাহিনী ও বিভিন্ন রকমের আজব গুজি বা আকর্ষণীয় কথাবার্তা দিয়ে ভরে দেয় আপনি সেটির দিকে যদি আকৃষ্ট হন তাহলে নিশ্চয়ই আপনি ভুলভ্রান্তিতে পড়ে যেতে পারেন এজন্য আমরা আপনাদেরকে স্মরণ করে দেব আজকে সংক্ষিপ্ত সময় আমরা কিছুটা আলোচনা রাখব বিস্তারিত জানার জন্য এ বইটি আপনাদের মাঝে আজকে বিতরণ করা হবে আহকামুল হাজ ওয়াল জিয়ারা সাহাবা হজ ওমরা ও জিয়ারা এর নিয়ম বিধান বইটি আমার নিজের সংকলিত বইটি কোরআন ও সহি হাদিসের আলোকে এবং প্রতিটি বিষয় দলিল সহকারে রেফারেন্স সহকারে হাদিস নাম্বার উল্লেখ করে সকল শ্রেণীর মানুষের জন্য যেন বোধগম্য হয় সহজ ভাষায় সেভাবেই সাজিয়ে গুছিয়ে সংকলন করার চেষ্টা করেছি সাথে সাথে করণীয় বিষয়গুলি উল্লেখ করার সাথে সাথে প্রতিটি ক্ষেত্রে বর্জনীয় যেগুলি বিষয় মানুষ দেখা দেখি যেগুলি ভুল করে বসে সেগুলিও উল্লেখ করার চেষ্টা করেছি শেষে গুরুত্বপূর্ণ অনেকগুলি দোয়াও উল্লেখ করা হয়েছে আশা করব সম্ভব অনুযায়ী এই বই আপনাদের কাছে হয়তো আজকে বিতরণও করা হতে পারে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আর না হলে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন যেখানে পাবেন আসুন আমরা এখন হাজের বর্ণনায় আস কিভাবে আমরা হজ সম্পাদন করব হজ সম্পাদন করতে হলে সাধারণত তিন নিয়মে হজ সম্পাদন করা যায় একটি হচ্ছে চামাত্ম আরেকটি কেরান আরেকটি এফরাত তামাত্ম হজ বলা হয় একই সফরে ভিন্ন ভিন্ন এহরামে প্রথমে উমরার কাজ সম্পন্ন করে ফেলা অতঃপর আটই জুল হেজ্জা থেকে আবার নতুন এহরাম বেঁধে হজ্জের কাজ সম্পন্ন করা এটাকে বলা হয় তামাত্ম কেরান বলা হয় একই সফরে একই এহরামে একাধারে অমরার কাজ শেষ করে তারপর হজের কাজ শেষ করে একেবারেই দশই হজ্জায় হালাল হওয়া একাধারে সব কাজগুলি করার নাম হলো কেরান হজ তৃতীয় হলো এফরাত এফরাত শুধুমাত্র এখানে হজ একই সফরে শুধু হজ পালন করবে কোনো উমরা তার সাথে সম্পৃক্ত হবে না এই তিন পদ্ধতিতে হজ সম্পাদন করা যায় তিন পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কেউ যদি পালন করে ইনশা আল্লাহ তার হজ সম্পাদন হয়ে যাবে তবে উত্তম বলবো আমরা রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেই পদ্ধতি করার জন্য উৎসাহ দিয়েছেন সেই পদ্ধতিতে করাটি হলো উত্তম তা হলো তামাত্ম হজ মূলত তামাত্ম হজ একটি পদ্ধতিগত দিক দিয়েও আমলের দিক দিয়েও তামাত্ম হজ সহজ কিভাবে সহজ একজন মানুষ আগামী যদি আঠারো তারিখে ধরে নেন প্রথম ফ্লাইট হয় আর সেই ব্যক্তি যদি কেরান হজ করতে চান তাহলে তাকে এই আঠারোই সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে দশই জুলহজ্জা পর্যন্ত অর্থাৎ সাতাইশ বা আটাইশে অক্টোবর পর্যন্ত একটানা তাকে এহরাম অবস্থায় থাকতে হবে এহরাম থেকে মুক্ত হওয়ার তার কোনো সুযোগ নেই এটা হলো কেরাম হজ এটা অবশ্যই কঠিন কারণ এহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি আপনাকে সবসময় মেনে চলতেই হবে যদি আপনি এহারাম অবস্থায় থাকেন আর তামাত্ম হজের সুবিধাটা কি তামাত্ম হজের সুবিধা হলো আপনি যদি সেই সতেরোই বা আঠারোই সেপ্টেম্বরে যান প্রথমে আপনি অমরার এহরাম বেঁধে মক্কায় গিয়ে অমরার কাজ সম্পন্ন করে আপনি হালাল হয়ে গেলেন এরপর আটাই হজ্জা পর্যন্ত আপনি ফ্রিভাবে সেখানে থাকতে পারবেন কোনো এহরামের বিধিনিষেধ আপনার জন্য অপরিহার্য নয় জুল হজ্জায় আবার নতুন করে আপনি হজের জন্য এহরাম বাঁধবেন এবং দশই হজ্জায় দুই দিনেই আবার আপনি হজের কাজ শেষ করে দশ তারিখে আবার এহরাম থেকে হালাল হয়ে যেতে পারবেন এটা হলো তামাত্ম এই দৃষ্টিকোণ থেকেও সহজ তো আসুন আমরা এখন বিস্তারিতভাবে হজ এর পদ্ধতি একটু জেনে নেওয়ার চেষ্টা করি সর্বপ্রথমে হজ সম্পাদন করতে হলে আমাদেরকে প্রথম বিষয় যেগুলি জানার তা হচ্ছে অমরা এর রোপণ অপরিহার্য বিষয় যেগুলি তা হচ্ছে তিনটি বিষয় এহরাম বাধা তাওয়াফ করা এবং সাফা মারোয়ায় সাই করা এটা হলো ওমরার রোপণ হাজের রোকন হলো চারটি এহরাম বাধা আরাফায় অবস্থান করা এবং দশ তারিখে তওয়াফ করা ও সাফা মারোয়ায় সাই করা ওয়াজিবগুলির ক্ষেত্রে অমরার জন্য যেগুলি ওয়াজিব তা হচ্ছে নির্দিষ্ট মিকাত থেকে এহরাম বেঁধে যাওয়া এবং মাথার চুল কেটে বা ছোট করে মন্ডন করে অথবা ছোট করে হালাল হয়ে যাওয়া আর হাজ্যের জন্য যেগুলি ওয়াজিব নির্দিষ্ট স্থান থেকে এহরাম বেঁধে যাওয়া আরাফার দিবসে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা মোজদালেফায় রাত্রি যাপন করা মেনায় এসে দশ তারিখে ষাটটি বড় স্থানে কঙ্কর নিক্ষেপ করা এগারো বারো ও ১৩ তারিখে তিন সাথে একুশটি কঙ্কর নিক্ষেপ করা কোরবানি করা মাথার চুল কেটে বা করে হালাল হওয়া এবং আয়ামে তাশ্রিকের রাতগুলিতে মেনা যাপন করা পরিশেষে বিদায়ী তাওয়াফ করা এগুলি হলো হাজ্যের জন্য আজীব বিষয় আসুন আমরা এখন ধারাবাহিকভাবে একটু শুরু জেনে নেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম অমরা করেন আর হজ করেন আর যেই পদ্ধতিতেই হজ করেন সর্বপ্রথম আমাকে এহরামের কাজ শুরু করতে হবে এহরাম এর দুটি অংশ একটি হচ্ছে এহরাম এর প্রস্তুতি গ্রহণ আরেকটি হলো এহরাম বাধা বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন অনেক সময় আমরা মনে করি যে নিচে একটা সাদা লঙ্গির মতো উপর একটা চাদর করলেই এহরাম পথে বেঁধে ফেললাম না এটা এহরাম বাধা নয় এটা হলো এহরাম এর প্রস্তুতি গ্রহণ এহরাম বাধা হচ্ছে নির্দিষ্ট সময়ে এবং আন্তরিকভাবে নিয়তের মাধ্যমে অমৌখিক কিছু শব্দ উচ্চারণ করার মাধ্যমে এহরাম বাধা হয় শুধু কাপড় পরলেই এহরাম বাধা হয়ে যায় না বাধা শব্দটা ব্যবহার করা হয়েছে তো ওই যে কাপড় বাঁধে তাই মনে করে যে বাধা হয়ে গেছে না এই কাপড় বাধাটা এহরাম বাধা নয় এটা হলো এহরামের প্রস্তুতি এহরামের প্রস্তুতি কিভাবে আমরা নেব এহরামের প্রস্তুতি নেব সর্বপ্রথম গোসল করবো গোসলের আগে যেহেতু এহরাম শুরু করলে নখ কাটা চুল কাটা ইত্যাদি এগুলি নিষিদ্ধ এজন্য আগেই সম্ভব অনুযায়ী নখ চুল ইত্যাদি কেটে নেওয়াটা ভালো এহরামের জন্য গোসল করব। এ গোসল ফরজ গোসল যে পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতিতে করাটাই উত্তম তো এ গোসল কোথায় করব এ গোসল এহরামের জন্য যদি আমরা বাড়ি থেকে সরাসরি বের হয়ে এয়ারপোর্টে চলে যাই তাহলে আমার বাড়িতেই সেই নিয়তে এহরামের গোসল আমি করে এহরামের কাপড় পরেও ফেলতে পারি অথবা এয়ারপোর্টে গিয়েও কাপড় পরতে পারি অথবা যারা দু তিন দিন যাবৎ বা দু একদিন যাবৎ আগেই হাজি ক্যাম্পে গিয়ে অবস্থান করবেন তারা সেই হাজি ক্যাম্প থেকে সর্বশেষে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন সেই বের হওয়ার আগে তারা এই এহারামের জন্য গোসল করবেন গোসল করে পবিত্র হয়ে এহরামের কাপড় পরিধান করবে প্রথম হলো গোসল করা দ্বিতীয় হলো এহরামের কাপড় পরিধান করা তবে যদি কোনো ব্যক্তি এমন হয়ে যায় যে মুহূর্তে আপনি বের হচ্ছেন সেই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেছেন জ্বর ভাব আর একটু ঠান্ডা লাগলে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারেন তাহলে গোসল করা আপনার জন্য অপরিহার্য নয় কারণ এটি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি ছুটে যায় গোসল তাতে কোনো অসুবিধা নেই আপনি গোসল করতে গিয়ে যদি আরো অসুস্থ হয়ে যান তখন আপনার জন্য জটিলতা এসে যাবে তো প্রথম হলো গোসল করা দ্বিতীয় হচ্ছে কাপড় পরিধান করা পুরুষদের জন্য এহরামের কাপড় হচ্ছে নিচে একটি লঙ্গি শুরু ওপরে একটি চাদর শুরু এটাই হচ্ছে পুরুষদের জন্য এহরামের কাপড় মেয়েদের জন্য এহরামের কোনো নির্দিষ্ট কাপড় নেই তারা তাদের সাধারণ যে অবস্থায় যে কাপড় পরিধান করেন নিজেকে পর্দা পশিদার সাথে রাখার জন্য সেই কাপড়ই হচ্ছে তার জন্য এহেরামের কাপড় ভিন্ন কোনো তার এহেরামের কাপড় নেই এইভাবে প্রস্তুতি নেব আমরা এই প্রস্তুতি নেওয়াটা এটা হচ্ছে এহরামের প্রস্তুতি নেওয়া এই প্রস্তুতি নেওয়া সরাসরি এয়ারপোর্টে গেলে আমি বাড়ি থেকেও এই প্রস্তুতি নিয়ে আমি এয়ারপোর্টে বের হতে পারি অথবা যদি মেকাত সেই মেকাতে এই প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে তাহলে সেই মেকাতে গিয়েও আমি এই প্রস্তুতি নিতে পারি কিন্তু আমরা যখন প্লেনে যাব প্লেনে গেলে সেই নির্দিষ্ট মেকাতে নামারও কোনো সুযোগ নেই উড়ন্ত অবস্থায় আমাদেরকে থাকতে হয় সেখানে কাপড় চেঞ্জ করাও খুব কঠিন হয়ে যায় সম্ভব হয় না এজন্য আগে থেকেই যদি এই প্রস্তুতি নিয়ে যাই তাহলে সেটি কোনো অসুবিধা নেই বরং সেটি ভালো এ প্রস্তুতি গ্রহণ করব। এখন আমরা এহরাম বাঁধব এহরাম কখন বাঁধব এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান হলো মিকাত যেটাকে বলা হয় সেই মিকাত সেখানে পৌঁছালে অথবা মিকাত বরাবর হলে এহরাম বাঁধার নিয়ম আগে থেকে এহরাম বাঁধাটা ঠিক নয় অনেকে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে শুরু করে দিই না এটি ঠিক নয় আবার কেউ এয়ারপোর্টে ঢোকার সময় শুরু করে দিই লাভবাই আবার কেউ প্লেন ছাড়ার সময় ফ্লাই করার সময় শুরু করে দিই লাভবাহিক আল্লাহমা লাভবাহিক এগুলি ঠিক নয় নিয়ম হলো মিকাতে গিয়ে এহরাম বাধা এখন মিকাতে আমরা যখন আকাশ পথে যাব সেই মিকাতে এতটুকু সময় পাবো না যে সেখানে আমার জন্য পনেরো বিশ মিনিট সময় দেওয়া হবে এহরাম বাঁধার জন্য প্রস্তুতি নিব ইত্যাদি এই ধরনের সময় পাবো না কারণ উড়ন্ত অবস্থায় আমাকে সেই মুহূর্তেই তো এজন্য আমরা বলবো সেই হজ ফ্লাইটগুলিতে সাধারণত বলে দেওয়া হয় যে কিছুক্ষণ পর আমরা মিকাত বরাবর হচ্ছি যখন আপনাকে এই সংবাদ দেওয়া হবে আপনি সেই সময় চেষ্টা করবেন এহারাম বাধার যদি কোনো ফ্লাইটে এটা বলে নাও দেওয়া হয় তাহলে কমপক্ষে এতটুকু খেয়াল করবেন যেই সময়ে ফ্লাইট ল্যান্ড করবে নামবে জেদ্দায় তার এক ঘন্টা পূর্বে তার এক ঘন্টা পূর্বে আপনি এহরাম বেঁধে ফেলবেন এহরাম কিভাবে বাঁধবেন এহরাম বাঁধবো আমরা দুটো কাজের মাধ্যমে একটা হলো প্রস্তুতি তো আমার রয়েছে এহরামে একটা কাজ হচ্ছে অন্তরে আমাকে নিয়ত করতে হবে সেই নিয়তটাকে ইচ্ছা ও সংকল্পের মাধ্যমে পাকাপুক্ত করতে হবে কোনো রকমের শব্দ ও উচ্চারণ ছাড়াই আন্তরিকভাবে আমার ইচ্ছা সংকল্প হবে আমি এটা কোন কাজের জন্য এহরাম করতে যাচ্ছি আমি কি কেরান হজ্জের জন্য এহরাম করছি সেটা আমার সংকল্প থাকতে হবে আমি কি তামাত্ম হজের জন্য এহরাম করছি সেটা আমার থাকতে হবে আমি কি নিজের ফরজ হজের জন্য এহরাম করছি সেটা আমার অন্তরে থাকতে হবে বা আমি কি আমার নফল হজের জন্য এহরাম করছি সেটা থাকতে হবে বা আমি কি অন্য আমার বাবা বা মা বা আরো অন্য কারো পক্ষ থেকে বদলি হিসাবে এহরাম করছি সেটা আমার অন্তরে থাকতে হবে আর মৌখিকভাবে কিছু শব্দ উচ্চারণ করতে হবে যদি তামাত্ম হজ হয় তাহলে আমরা বলবো লাভবাইক অমরাতান কারণ শুধু প্রথমে তামাত্ম হজের জন্য অমরার আপনি এহরাম বাঁধবেন অথবা লাভবাইক আল্লাহুম্মা অমরাতান এটা যদি তামাত্ম হজ হয় যদি কেরান হজ হয়ে থাকে তাহলে আপনি বলবেন লাভবাইক অমরাতান ও হাজান একসাথে দুটোই বা লাভবাইক আল্লাহুম্মা অমরাতান ও হাজান অথবা যদি আপনার এফরাদ হত হয়ে থাকে তাহলে আপনি বলবেন লাভবাই হাজ্জান শুধু হাজ এভাবে মৌখিক শব্দ উচ্চারণ করলেন আর অন্তরে আপনি সংকল্প করলেন এটা হলো আপনার এহারাম বাধা এই এহারাম বাধাটা হতে হবে মিকাতে অথবা মিকাতের একটু আগেও যদি হয়ে যায় সতর্কতামূলকভাবে তাতে অসুবিধা নেই কিন্তু মিকাত অতিক্রম করে এই এহরাম বাধার সুযোগ নেই কেউ যদি আবার মেকআপ অতিক্রম করে গিয়ে তারপরে এহরাম বাঁধে তাহলে তার একটা ওয়াজিব বর্জন হয়েছে ছুটে গেছে যার কারণে তাকে একটি দম ওয়াজিব হয়ে যাবে এজন্য ওই বিষয়টি আবার আমাকে সতর্ক থাকতে হবে আমি মেকআপ অতিক্রম করছি কি না এভাবে আমরা এহরাম বাঁধব এহরাম বাঁধার সময় মেয়েদের ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে সে সমস্যা হলো মেয়েদের প্রতি মাসে যে নিয়মিত সমস্যা মাসিক দেখা দেয় যদি এহরাম বাঁধার সময় বা বের হওয়ার সময় তার এ অবস্থা দেখা দেয় তাহলে তার ক্ষেত্রেও নিয়ম হলো তিনিও এ অবস্থায় সুন্দরভাবে গোসল করে সেই মিকাতে পৌঁছার সময় তিনি ওই অবস্থায় এহরাম বাঁধবেন তাতে কোনো অসুবিধা নেই বরং অনেক সময় কেউ ভুলবশত মনে করে যে আমি তো অপবিত্র আছি এই অবস্থায় কিভাবে এহরাম না এহরাম বাঁধা আপনার এই অবস্থায় কোনো নিষিদ্ধ নয় বরং আপনাকে এহরাম বেঁধে যেতেই হবে যে সেই অবস্থাও যদি আপনি থাকেন এভাবে আমরা এহরাম বাঁধব এহরাম বাঁধার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এহরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ কাজ সেগুলি আমাদেরকে স্মরণ রাখতে হবে নিষিদ্ধ কাজগুলি হলো মোট নয়টি নিষিদ্ধ কাজ প্রথম হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য হাত ও পায়ের নখ কাটা বা নখ তুলে ফেলা এটি হলো নিষিদ্ধ দ্বিতীয় হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য মাথার হোক বা শরীরের যে কোনো জায়গার চুল বা পশম কাটা ও তুলে ফেলা নারী ও পুরুষ সকলের জন্য নিষিদ্ধ তৃতীয় হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ এহরাম বাদার পরে চতুর্থ হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ পঞ্চম হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য এহারাম অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ষষ্ঠ হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য এহারাম অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ সপ্তম হচ্ছে এহারাম বাধা অবস্থায় নারী ও পুরুষ সকলের জন্য মেলামেশার পূর্ব যে সমস্ত কর্ম উত্তেজনামূলক বা বিনোদনমূলক সেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ অষ্টম হচ্ছে সেটি শুধু নারীদের জন্য তা হল তাদের হাত মোজা ব্যবহার করা নিষিদ্ধ গোটা শরীরে তিনি কাপড় ব্যবহার করবেন সম্পূর্ণ শরীরে কিন্তু হাত মোজা পরিধান করা মেয়েদের জন্য এহারাম অবস্থায় নিষিদ্ধ এবং মেয়েদের জন্য নিষিদ্ধ হলো নেকাব পরিধান করা নেকাব কাকে বলে নেকাব বলা হয় চেহারার উপরে এমন একটা পোশাক ব্যবহার করা বা মুখোশ ব্যবহার করা যেটা চেহারাতে আটকে থাকে চেহারা উপর মানে লেগে থাকে বেঁধে রাখা হয় এটা হলো নেকাব এটা এহারাম অবস্থায় নিষিদ্ধ তো মুখ সুতরাং মুখ খুলে রাখতে হবে এখন মুখ খোলা রাখলে যদি অন্য অপরিচিত পুরুষরা সামনে এসে যায় তাহলে কি করব। অম্বুল মৌমিন আয়সা রবি আল্লাহ তালা আনহা বলছেন আমরা যখন এহরাম বাঁধলাম সেই এহরাম অবস্থায় আমাদের চেহারা খোলা রেখেছিলাম রিজাল আলা উজুহিনা কিন্তু এই চেহারা খোলা রাখা অবস্থায় সামনে দিয়ে যদি অপরিচিত কোনো মানুষ এসে যেত তাহলে মাথার উপরের ওড়নাটা আমরা চেহারার উপর ঢেলে দিতাম যেন তারা আমাদেরকে দেখতে না পায় এটা হলো মেয়েদের জন্য তো ওম্বল মোমেন আয়সারাদ আনহার হাদিস থেকেও বোঝা যায় যে আসলে মেয়েদের বাইরে বের হলে তাদের চেহারা ঢেকে রাখাটাই হলো নিয়ম খুলে রাখা নিয়ম নয় তো নারীদের জন্য এটা পুরুষদের জন্য যেটি শুধু পুরুষদের জন্য তা হল পুরুষদের জন্য মাথা ঢাকা এহরাম অবস্থায় নিষিদ্ধ পাগড়ি নয় টুপি নয় অন্য কোনো কাপড়ও নয় মাথা ঢাকা নিষিদ্ধ সম্পূর্ণ এবং পুরুষদের জন্য যেটি নিষিদ্ধ শুধু পুরুষদের জন্য তা হল সেলাই করা কাপড় পরিধান করা সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন পোশাক যেই পোশাক পরিধান করলে তার শরীরের অঙ্গগুলি স্পষ্ট ফুটে ওঠে হতে পারে সেটা জুব্বা হতে পারে সেটা শার্ট হতে পারে জ্যাকেট কোট হতে পারে প্যান্ট পায়জামা এই ধরনের পোশাকগুলি নিষিদ্ধ তো সেলাই করা দ্বারা এটি নিষিদ্ধ নয় একজন মানুষের শীতে হঠাৎ প্রয়োজন চাদর তিনি ব্যবহার করবেন চাদরের দুই সাইডে নকশা করা রয়েছে এম্ব্রয়ডারি করা রয়েছে এটি সেলাই দ্বারা নিষিদ্ধ নয় আপনার কোমরে যে লঙ্গিটা পরবেন সেটা বেল দিয়ে বাঁধতেছেন সেই বেলেও সেলাই করা রয়েছে এই সেলাই করা নিষিদ্ধ নয় এই বেল ব্যবহারে অসুবিধা নেই কাগজপত্র রাখার জন্য আপনি ছোট্ট বেগ ব্যবহার করেছেন গলায় ঝুলিয়ে রেখেছেন এই বেগেও সেলাই করা রয়েছে এই সেলাই করা নিষিদ্ধ নয় জুতা পরেছেন পায়ে স্যান্ডেল জাতীয় সেই ফিতাগুলি সেলাই করা রয়েছে এই সেলাই করা কোনো নিষিদ্ধ নয় হাতে হয়তো ঘড়ি রয়েছে ঘড়ির চেনটা সেলাই করা রয়েছে চামড়ার চেন এই সেলাই নিষিদ্ধ নয় সেলাই নিষিদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো এমন সব কাপড় ব্যবহার করা যেগুলির মাধ্যমে শরীরের অঙ্গগুলি স্পষ্ট ফুটে এ সমস্ত বিষয়গুলি একজন মহারেম ব্যক্তিকে এহারাম অবস্থায় ভালোভাবে স্মরণ রাখতে হবে যেন তিনি কোনোভাবেই এগুলিতে ইচ্ছাকৃতভাবে লিপ্ত না হয়ে যান আসুন আমরা এভাবে চলব মক্কায় পৌঁছে যাব মক্কায় পৌঁছে গিয়ে যেখানে যার হোটেল সে হোটেলে আমরা উঠব ব্যাগ লাগেজ সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেব যদি গভীর রাত্রিতে পৌঁছে যাই তাহলে রাত্রিতে সেখানে বিশ্রাম নেব খাওয়া দাওয়া যা যখন প্রয়োজন সেটা খাবো এরপরে যখন আমরা তাওয়াফের উদ্দেশ্যে কাবার দিকে বের হব নিয়ম হলো সেখানে মক্কায় পৌঁছার পর গোসল করা যদি সম্ভব হয় সুস্থতার সাথে গোসল করে নেবে এবং এরপর ভালোভাবে পবিত্র হয়ে তারপর কাবার দিকে বের হব মেয়ে মানুষদের পোশাকের কোনো সমস্যা নেই পুরুষদের যেহেতু পোশাক সীমাবদ্ধ অনেক সময় অনেকে অনেক আতঙ্কের মধ্যে থাকে যা আমার এই এহরাম যেটা দিয়ে যেই এহরামের পোশাক দিয়ে আমি এহরাম শুরু করেছি মনে হয় এটা আর কখনো খুলে রাখা যাবে না অথবা এটা চেঞ্জ করা যাবে না না এত আতঙ্কের মাঝে থাকার কোনো প্রয়োজন নেই আপনার প্রয়োজনে এটাকে খুলেও রাখতে পারেন আবার প্রয়োজনে এটা হয়তো যদি নাপাক হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় নোংরা হয়ে যায় দ্বিতীয় আরেক সেট থাকলে আপনি এই সেট চেঞ্জ করে নতুন আরেক সেট ব্যবহার করবেন এতে কোনো অসুবিধা নেই এভাবে আমরা তা অফের উদ্দেশ্যে কাবার দিকে বের হব আমাদেরকে একটি বিষয় লক্ষ্য করা দরকার যখনই আমরা এহরাম বাঁধলাম লাভবাহিক বলেছি বলার পর থেকে আমাদেরকে সবচেয়ে বেশি বেশি সম যেই তালবিয়া বা যে বাক্যটি পাঠ করতে হবে সেটি হচ্ছে তালবিয়া লাভবাইক আল্লাহ লাভবাইক ওয়াল লা এটি পুরুষেরা আওয়াজের সাথে তারা সবসময় পাঠ করতে থাকবে সরি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যখনই কোনো তালবিয়াকারী তালবিয়া পাঠকারী আওয়াজের সাথে তালবিয়া পাঠ করে তার ডানে বামে গাছপালা এমনকি জমিন পর্যন্ত কেয়ামতের দিন সেটা সাক্ষ্য দেবে সুতরাং একজন পুরুষ মানুষ তিনি যত সম্ভব হবে আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করবেন এটাই হলো উত্তম তবে সমস্বরে একসাথে সমস্বরে দলবদ্ধভাবে পাঠ করবে এমন নয় সকলে আপন আপন পাঠ করবে কোনো সমস্যরে দলবদ্ধভাবে নয় এই তালবিয়ায় সবচেয়ে আপনার বেশি বেশি পাঠ করবেন সাথে অন্যান্য দোয়া জেকে কাজ সেগুলি আপনার চলতে থাকবে অসুবিধা নেই এভাবে আমরা মক্কায় পৌঁছার পর এখন সর্বপ্রথম কাজ হলো তাওয়াফ তাওয়াফের ক্ষেত্রে নিয়ম হলো পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে এহরাম বাঁধার শুরু থেকেই কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই কাঁধকে ডান কাঁধকে খালি করে অর্থাৎ এই চাদর ডান কাঁধের নিচে নিয়ে বাম কাঁধের উপর ফেলে রাখে যেটাকে ইস্তেবা বলা হয় এটা আগে শুরু করে দেয় এটা আগে শুরু করে দেওয়ার নিয়ম নয় বরং আগে আপনার ঢাকা থাকবে এই ডান কাঁধকে খুলবেন আপনি যখন তাওয়াপ আপনি শুরু করতে যাচ্ছেন সেই শুরু করার পূর্ব মুহূর্তে এটাকে খালি করে তারপর আপনি তাওয়াপ শুরু করবেন তার আগে অবশ্যই আপনার এটা ঢাকা থাকবে খুলে রাখার নিয়ম নয় এভাবে আমরা তওয়াব শুরু করব সর্বপ্রথম হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ থেকেই আমরা তওয়াব শুরু করব হাজরে আসওয়াদ একটি গুরুত্বপূর্ণ বিষয় পাথর যে পাথরে চুমু দিলে অনেক সব পাওয়া যায় এমনকি সহি হাদিসে এসেছে কেয়ামতের দিন এই পাথরকে আল্লাহ সুবাহ যে হব্বা দান করবেন যারা তাকে চুমু করেছে চুমু খেয়েছে বা স্পর্শ করেছে তাদের জন্য সুপারিশ করবে কেমন অতএব এটি স্পর্শ করা ও চুমু খাওয়া বিরাট সোয়াব ও ফজিলতের একটি বিষয় সম্ভব অনুযায়ী সর্বপ্রথম হলো হাজরা আসওয়াদকে চুমু খাওয়ার মাধ্যমে শুরু করা চুমু খাওয়াটা সোয়াবের কাজ কিন্তু অপরিহার্য নয় এজন্য রাসুল সাল্লাম অমর রাজি আল্লাহকে বলতেন হে ওমা তুমি একজন শক্তিশালী মানুষ অতএব হাজরে আসওয়াদের কাছে গিয়ে চুমু খেতে গিয়ে দুর্বল মানুষকে তুমি যেন কখনো আবার কষ্ট না দাও কি ধাক্কা ধাক্কি করে আপনি লাভ দিয়ে সেখানে চুমু খেতে যাবেন হয়তো চুমু খাওয়ার সোয়াব পাচ্ছেন কিন্তু অপর দিক থেকে আপনি বিরাট গুনাহের কাজ করতেছেন এরম অবস্থায় মানুষদেরকে যখন ধাক্কা ধাক্কি করে কষ্ট দিচ্ছেন আপনি তাই সহজে যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ যদি সম্ভব না হয় তাতে কোনো ক্ষতি হবে না আপনার তো সর্বপ্রথম হাজে আসাদের কাছে গিয়ে চুমু খাওয়ার মাধ্যমে শুরু করা এক্ষেত্রে পুরুষদের জন্য দুটি কাজ করতে হবে এই তাওয়াফ তাওয়াফে কুদুমে প্রথম কাজ হলো এই ডান কাতকে খালি করা দ্বিতীয় কাজ হলো এই ডান কাত খালি থাকবে সাত চক্করের মাঝেই মাঝে যদি নামাজের সময় শুরু হয়ে যায় জামাত দাঁড়িয়ে যায় আপনি এটাকে ঢেকে নিয়ে আবার নামাজ দাঁড়াবেন নামাজ শেষ হয়ে গেল তারপর খালি করে আবার আপনি ঢুকতে থাকবেন দ্বিতীয় কাজ হলো রমল করা রমল হলো পুরুষেরা একটু বীর বেশে ঘন ঘন পা ফেলে চলার চেষ্টা করবে সম্ভব অনুযায়ী এটা হলো সম্পূর্ণ চক্কর তিন চক্কর শুধু মাত্র প্রথম তিন চক্কর সাত চক্কর নয় তাওয়াফ শুরু করব আমরা হাজে আসওয়াদ থেকে চুমু খেতে পারলে আলহামদুলিল্লাহ বিসমিল্লা আল্লাহ আকবর বলে শুরু করব যদি তা সম্ভব না হয় হাত দিয়ে স্পর্শ করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে হাত চুমু খাওয়া যাবে যদি হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হয় তাহলে হাত দিয়ে শুধু ডান হাত একটি হাত দিয়ে দুই হাত নয় শুধু একটি হাত দিয়ে পাথরমুখী হয়ে ডান হাত দিয়ে ইশারা করে সেই হাত চুমু খাওয়ার নিয়ম নয় হাত দিয়ে স্পর্শ করলে আপনি হাত চুমু খাবেন যদি স্পর্শ করতে না পারেন তাহলে চুমু খাবেন না আর পাথর চুমু খেতে পারলে আপনি বিসমিল্লা আল্লাহ আকবার বলবেন আর যদি চুমু খেতে না পারেন শুধু হাত দিয়ে ইশারা করেন তাহলে শুধু আল্লাহ আকবার বলবেন বলেই আপনার শুরু হলো আবার হাজরে আসোয়াদে আসলে এক চক্কর এভাবে দুই তিন চার পাঁচ ছয় সাত শেষ হয়ে গেল তাওয়াফ করার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বই পুস্তকে প্রথম চক্করের এই দোয়া দ্বিতীয় চক্করের এই দোয়া তৃতীয় চক্করের এই দোয়া সাতটি চক্করের সাতটি দোয়া দেওয়া রয়েছে এই দোয়াগুলি লেখকদের তৈরি করা নিজস্ব মন গড়া বানাওটি এই সাত চক্করের সাতটি দোয়া রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বিষয়টিকে এত জটিল করে দেননি যে এই সাতটা দোয়া করতেই হবে আপনাকে সাত চক্করে না বরং রাসুল সাল্লাম থেকে প্রমাণিত একটি দোয়া সেটি হচ্ছে আপনি যেই কণা থেকে শুরু করলেন হাজরে আসোয়াদ এই হাজরে আসোয়াদের আগের যেই কণাটি সেটিকে বলা হয় রুকনে এই কণা এবং হাজরে আসোয়াদ এই কণা এবং হাজরে আসোয়াদ এই জায়গাটা এই জায়গাটা যখন আপনি চলবেন তখন শুধু বলবেন রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার এটা রাসূল সাল্লাম থেকে প্রমাণিত তাই এই জায়গায় এটা পড়তে শুরু করবেন আর এই হযরত আসওয়াদ থেকে শুরু করে আপনি ঘুরতেছেন এই জায়গাটাতে আপনার ইচ্ছা মতো আপনি দোয়া তাসবি তাহলিল সেগুলি পাঠ করবেন আর যখনই আপনি তাওয়াফ শুরু করলেন তখন থেকে আপনার লাভবাহিক আল্লাহমা লাভবাহিক স্টপ হয়ে গেল তাওয়াফের পূর্ব পর্যন্ত লাভবাহিক তাওয়াফ শুরু হলে আর লাভবাহিক নয় এভাবে আমরা প্রথম চক্কর দ্বিতীয় চক্কর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সাত চক্কর শেষ করে হাজরা আসোয়াদেই আবার আমরা সপ্তম চক্কর শেষ করব শেষ করে এখন নিয়ম হলো তাওয়াফের দুই রাকাত সলাত আদায় করা সেই দুই রাকাত সলাত যদি সম্ভব হয় হাজরা আস মাকামে ইব্রাহিমকে এবং কাবাকে সামনে রেখে তাহলে আলহামদুলিল্লাহ প্রচন্ড ভিড়ের কারণে যদি সেখানে জায়গা না পান যে কোনো জায়গায় আপনি কাবামুখী হয়ে সেই দুই রাকাত সলাত আদায় করবেন আর এই দুই রাকাতের নিয়ম হলো প্রথম রাকাতের সুরা ফাতেহার পরে কলিয়াই হল কাফেরুন পরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে কুলহু আল্লাহ আহাদ পরা রাসুল সাল্লামের সুন্নত যদি আপনার পক্ষে সম্ভব হয় আলহামদুলিল্লাহ যদি তা না হয় কঠিন হয় যে কোনো সুরা দিয়েই আপনি পড়বেন এভাবে দুই রাকাত সালাদ শেষ করে এরপরে আপনি জমজমের পানি পান করবেন জমজমের পানি বরকতময় পানি সেটি ভালো নিয়তে পান করলে রসুল সাল্লাম বলেন মা ও জমজম মা উল মুবারাকুন লিমা জমজম পানি হলো অত্যন্ত বরকতময় পানি যে নিয়তে পান করবে আল্লাহ সুবহানা তালা সেই সঠিক নিয়ত কবুল করেন তাই সেই সুযোগ আমরা নিতে পারি তবে জমজম পানি দিয়ে গোসল করা ইত্যাদি নয় পান করবেন এবং চেহারায় দিতে পারেন চোখে দিতে পারেন মাথায় দিতে পারেন এতে অসুবিধা নেই জমজমের পানি পান করার পর এরপর আমরা চলে যাব সাফা এবং মারোয়ার দিকে সাফা মারোয়ার সাই সাফা মারোয়ার সাহির সময় সর্বপ্রথম সাফা থেকে শুরু হবে সাফা থেকে শুরু হবে আমরা হয়তো একটা যারা কোনোদিন যাননি মনে করেন যে সাফা একটা পাহাড় মারোয়ার একটা পাহাড় খুঁজবেন সেখানে পাহাড় কোথায় আসলে পাহাড় সেখানে খুঁজে পাওয়া যাবে না সব সমান হয়ে গেছে বিশেষ করে এখন আরও এবার আন্ডারগ্রাউন্ড করার কারণে বেশি সংখ্যক মানুষ নিচে আন্ডারগ্রাউন্ডে যখন চলে যায় নিচে একেবারে সমান প্লেন শুধু দুই সাইডে সাফার দিকে কিছু পাথর রয়েছে সেখানে উঁচু করা আর মারোয়ার দিকে তো তেমন কিছু নেই শুধু পাথরের কালো কিছু ভাব চিহ্ন রয়েছে সর্বপ্রথম হলো সাফার দিকে সাফার কাছে গিয়ে একটু পাথরগুলির কাছে গিয়ে পৌঁছার চেষ্টা করবেন পৌঁছার চেষ্টা করার পর সেই শুধু সর্বপ্রথম এবং সাফার কাছে এন্না সাফা ওয়াল মারওয়াতা মিংসা আইরিল্লা এই আয়াতটির অংশটুকু পাঠ করবেন এরপরে বলতে পারেন আবদা উ বিমা বাদা আল্লাহ এটা বলতে পারেন তারপর আপনি কাবামুখী হওয়ার চেষ্টা করবেন কাবাকে দেখা খুব কঠিন আন্ডারগ্রাউন্ডে হলে দেখা সম্ভব নয় ওপরের দিকে হলে দেখা সম্ভব হবে তবে দেখা খুব কঠিন যদি দেখতে নাও পারেন অসুবিধা না আপনি কাবামুখী হবেন তাসবিগুলো জেকেরগুলি পাঠ করবেন পাঠ করার পর ওই হাত তোলা অবস্থায় আপনি যা ইচ্ছা আপনার আল্লাহর কাছে দোয়া করা সেই দোয়া করবেন এটি একটি দোয়া কবুলের একটি জায়গা যে এইভাবে আপনি একবার শেষ করে আবার ওইভাবেই আপনি এই বিষয়টাকে তিনবার করার নিয়ম এইরকম প্রথম বৈঠকে সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন এরপরে আপনি সাফা থেকে নেমে ছুটবেন এখন মারওয়ার দিকে তাওয়াফের ক্ষেত্রে যেমন সাত চক্করে সাতটি দোয়া পাওয়া যায় বিভিন্ন বই পুস্তকে সেগুলি ঠিক নয় সাফা মারোয়ার সাইয়ের ক্ষেত্রেও দেখবেন বই পুস্তকগুলিতে সাতটি চক্করে সাতটি দোয়া দেওয়া রয়েছে সেগুলিও ঠিক নয় সেগুলি তৈরি করা দোয়া সেখানেও আপনার ইচ্ছা অনুযায়ী যা তাসবি তাহলিল জেকের আজকার দোয়া আপনার সহজ হয় আপনি নিজের ভাষায় বাংলা ভাষায় হলেও আরবি পারতেছেন না বাংলা ভাষায় আপনি আল্লাহ তেসবি সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি পাঠ করবেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন উঁচু আওয়াজে নয় অথবা কোরআনে সোরা পাঠ করলেন ইত্যাদি কোনো অসুবিধা নেই ওই নির্দিষ্টগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না কখনো এভাবে আপনি মারোয়ার দিকে যাবেন যেতে মাঝে কিছু সাফার কাছেই পাবেন দুই জায়গায় সবুজ বাতি দিয়ে চিহ্নিত একটি জায়গা সেই জায়গায় পুরুষদের জন্য নিয়ম হলো একটু দৌড়াবেন পুরুষদের জন্য শুধু মেয়েদের জন্য নয় সেই সবুজ বাতি পর্যন্ত দৌড়াবেন এরপরে মারোয়া পর্যন্ত সাধারণভাবে যাবেন মারোয়াতে যাওয়ার পরে সেখানে ইন্নাসাফাওয়াল মারোয়া পড়ার নিয়ম নয় বরং মারোয়াতে উঠে সেখানে আপনি কাবামুখী হওয়ার চেষ্টা করবেন মারোয়াতে গিয়ে কাবা দেখা কখনো সুযোগ নেই সব ওয়াল হয়ে গেছে সেখানে আপনি কাবামুখী হবেন কেবলামুখী হবেন হয়ে আপনি সাফাতে যেভাবে হাত তুলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ করেছেন মানোয়াতে ঠিক একইভাবে হাত তুলে সেগুলি আপনি পড়বেন এবং দোয়া করবেন এক চক্কর হয়ে গেল আবার সাফাতে ফিরবেন আবার মারোয়াতে যাবেন সর্বশেষ সপ্তম চক্কর হলো মারোয়াতে গিয়ে আপনার সব চক্কর শেষ হয়ে যাবে মারোয়াতে যাওয়ার পরে আপনার অমরার কাজগুলি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আপনি যদি তামাত্ম হজ করে থাকেন তাহলে আপনার কাজগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন আপনার করণীয় হচ্ছে মাথার চুল নের করে ফেলা মন্ডন করা সেটি হলো সবচেয়ে উত্তম যদি কাছাকাছি হজের সময় হয়ে থাকে তাহলে আপনি ছোট করে নেবেন ছোট করলে গোটা মাথা থেকে করার চেষ্টা করবেন আর মা বোনদের জন্য চুলের অগ্রভাগ এই এক ইঞ্চি পরিমাণ অগ্রভাগ চুলের মাথা অগ্রভাগ কেটে নিলেই সেটাই যথেষ্ট এভাবে যারা তামাত্ম হজ করবেন তাদেরকে সেই চুল কাটার মাধ্যমে সেটা হালাল হয়ে যেতে হবে আপনি ওমরা কমপ্লিট করে ফেললেন এখন আপনি ফিরি এখন আপনি হালাল হয়ে গেলেন আপনি এখন সাধারণ অবস্থায় চলবেন এভাবে অবস্থান করবেন আর যদি আপনি কেরাম হজ করতে চান বা এফরাদ হজ করতে চান তাহলে চুল কাটার কোনো প্রশ্ন আসে না আপনাকে সেই এহরাম অবস্থায় সেখানে থাকতে হবে এবং ওই দশ তারিখ পর্যন্ত আপনাকে থাকতে হবে এভাবে তামাত্ম হজ এর জন্য প্রথম পর্ব উমরার পর্ব শেষ এই সময়টা আপনি যত সুযোগ পাবেন বেশি বেশি জামায়াতের সাথে সেখানে কাবায় সালাত আদায় করার চেষ্টা করবেন মানুষের দেখা দেখি দৌড়ে দৌড়ে বারবার সকাল সন্ধ্যা পাইকারি উমরা করার চেষ্টা করবেন না সেগুলি উচিত নয় সকালে একটা উমরা বাবার নামে বিকালে একটা শ্বশুরের নামে সন্ধ্যায় আরেকটা শাশুড়ির নামে হ্যাঁ আরেকটা মামার নামে আরেকটা খালুর নামে এই ধরনের করা উচিত নয় রাসুল সাল্লাম ও সাহাবাই কেরামগণ এরকম করেননি খেয়াল করবেন রসুল সাল্লাম হজ শেষ করে যখন মদিনার দিকে ফিরে যাচ্ছেন অম্মুল মোমিন আয়েশা রাজি আনহা তিনি কাঁদতেছেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি কাঁদতেছ কেন তিনি বললেন যে হে আল্লাহ রাসুল সাল্লাম আমরা যারা একসাথে এসেছি সবাই দুইটা কাজ করে ফিরে যাচ্ছি আমি তো শুধু একটি কাজ করে ফিরে যাচ্ছি দুটা মানে হজ এবং উমরা আর আমি শুধু হজ করলাম উমরা করার আমার সুযোগ হয়নি কারণ যখন প্রথমে আসেন তখনই তিনি অপবিত্র হয়ে গেছিলেন সে অপবিত্র হওয়ার কারণে তার পক্ষে তাওয়াফ করার সুযোগ হয়নি তিনি বসেছিলেন রাসুল সাল্লাম তখন কি করলেন তাকে অনুমতি দিলেন ঠিক আছে তুমি যাও ওই তানঈম তানঈম বলা হয় যেখানে মসজিদ হয়েছে মসজিদের নাম মসজিদ আয়েশা দেওয়া হয়েছে আয়েশা রাজি আল্লাহকে সেখানে পাঠালেন কার সাথে পাঠালেন তার ভাই আব্দুর রহমান বিন আবু বকার আনহুর সাথে পাঠালেন পাঠালেন বললেন যাও তুমি সেখান থেকে এহরাম দিয়ে এসে তুমি উমরার কাজটা শেষ করে ফেলো তাহলে তোমারও দুইটা হয়ে যাবে সাহাবি আব্দুর রহমান বিন আবু বকার আনহু আয়সা রাজিয়াল্লাহার সাথে গেলেন কিন্তু তিনি তার বোন এহরাম বাঁধলেন আয়সা রাজিয়াল্লাহা কিন্তু আব্দুর রহমান রাজিয়াল্লাহু তিনি এহরাম বাঁধলেন না তাহলে সেটা খেয়াল করবেন তারা একই সফরে এই বাদবার গিয়ে গিয়ে সেখানে ওমরা করা রাসুল সাল্লাম ও সাহাবাই কেরামদের থেকে প্রমাণিত নয় তাই সেগুলিতে লিপ্ত হওয়া উচিত নয় আপনি যত সুযোগ পাবেন বেশি বেশি তাওয়াফ করবেন পূর্ণ তাওয়াফ একটি তাওয়াফ হলো সাত চক্কর এবং দুই রাকাত সলা সহি হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি পূর্ণ তওয়াফ করবে এবং দুই রাকাত সলা তাদের করবে তাহলে একটা কৃতদাস আজাদ করলে যে সব সেই সব আল্লাহ তাকে দান এই জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এই সকাল সন্ধ্যা পাইকারি উমরা বন্ধ করে আপনি সম্ভব অনুযায়ী বেশি বেশি দাওয়া করার চেষ্টা করবেন এবং সেই মৃত ব্যক্তিদের জন্য সেখানে আমরা কাছে মন ভরে মালা দোয়া করবেন আসুন আমরা উমরার প্রথম অংশ শেষ করলাম এখন আমরা হজের দিকে যাচ্ছি হজ জুলহজ্জা মাসের আট তারিখে আমাদের হজের কাজগুলি শুরু হবে যারা তামাত্ম হজ করব তারা নতুন করে আবার হজ্জা মাসের আট তারিখে এহরাম বাঁধতে হবে আর যারা কেরাম বা এফরাদ হজে রয়েছেন তাদের কোনো নতুন এহরাম বাধা নয় আগে থেকেই সে এহরামে থাকবে তারা ওই আট তারিখে শুধু মিনার দিকে বের হবে সেই এহারাম বাঁধার সময় আপনি পূর্বের যে এহরাম যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন গোসুল করা পবিত্র হওয়া এহরামের কাপড় পরা ঠিক সেভাবে আপনি প্রস্তুত হবেন আর এই এহরাম বাঁধার জন্য আবার কাবায় গিয়ে এহরাম বাঁধতে হবে এমন নয় নিয়ম হলো যে যেখানে যে হোটেলে অবস্থান করবেন সেখানেই আপনি এহরাম বাঁধবেন অনেকে এখানে একটি কাজ করে থাকে মানুষের ভুল গাইডের কারণে তা হলো ওই দশ তারিখে যে তাওয়াফ করতে হয় সাই করতে হয় তাওয়াফ করতে হয় সেই সাইটা অগ্রিম করে যাওয়ার চেষ্টা করে এই অগ্রিম করে গেলে এটি বাতিল হবে এটি কখনো সঠিক নয় হওয়া উচিত নয় তাই আপনি সেদিন আট তারিখে আপনার জায়গা থেকেই হোটেল থেকেই এহরামের প্রস্তুতি নিয়ে এহরাম বেঁধে আপনি মিনার দিকে বের হবেন সে সময় আপনি বলবেন আল্লাহ আলাব্বাইক হাজ্জান শুধু এটুকু বলবেন তামাত্ম হজকারি যারা এভাবে বলে তারপর লাভবাহিক আল্লাহ লাভবাহিক আপনি শুরু করে দিবেন এবং মিনার দিকে নিয়ম হলো আট তারিখে সকাল হওয়ার পরে মিনার দিকে বের হওয়া মিনায় জহর আসর মাগরিব এশা এবং পরের দিনে ফজর পাঁচ ওয়াক্ত সালাদ সেখানে আদায় করা আপন আপন ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাদ পাঁচ ওয়াক্তেই সেখানে আদায় করা আর চার রাকাত বিশিষ্ট সালাদগুলিকে রসুল সাল্লামের সুন্নত হলো সেগুলিকে কসর হিসেবে আদায় করা কিন্তু দেখা যায় যে মানুষের অনেক সমাগমের কারণে অনেক বেশি ভিড়ের কারণে আট তারিখে নয় আট তারিখের আগের রাত্রে সাত তারিখ দিবাগত রাত্রে আপনাকে নেওয়া শুরু করে দিয়েছে যদি নেওয়া শুরু করে আপনার পৃথক হয়ে একাকি থাকার কোনো সুযোগ নেই থাকতে চাইলে আপনি হারিয়ে যাবেন আরো বড় সমস্যায় পড়ে যাবেন তাই আপনি সেই সাথেই চলে যাবেন কোনো অসুবিধা নেই মিনায় গিয়ে অবস্থান করবেন মিনায় বিশেষ কোনো সেখানে আবাদত নেই শুধু পাঁচ ভক্ত সালাত আদায় করা এবং আপনি বেশি বেশি লাভবাহিক আল্লাহ লাভবাইক এই তালবি আপনি পড়তে থাকবেন ইচ্ছা মতো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ কোনো ওই মিলাদ মাহফিল বা ইত্যাদি ইত্যাদি জেকের আজকার এগুলি কোনো কিছু করা উচিত নয় সাধারণভাবে আপনি সেখানে আবাদত করবেন নিয়ম হল আট তারিখ শেষ হয়ে নয় তারিখ সূর্য উদয় হওয়ার পর আরাফার দিকে রওনা দেওয়া কিন্তু মানুষ প্রচুর হওয়ার কারণে দেখা যায় যে আপনাকে কি করবে নয় তারিখ সকাল হওয়ার সুযোগ দেয়নি ওই আট তারিখ দিবাগত রাত্রেই আপনাকে আরাফার দিকে নেওয়া শুরু করে দিয়েছে অসুবিধা নাই নিতে গেলে আপনি চলে যাবেন আরাফায় গিয়ে অবস্থান করবেন নিয়ম হলো আরাফায় যাওয়ার আরাফার আগের যে জায়গাটি সেই জায়গাটির নাম হলো নামেরা রসুল সাল্লাহ ইসলামের সুন্না অনুযায়ী সেই নামেরায় অবস্থান করা উচিত যখন সূর্য ঢলে যাবে এরপরে আরাফার সীমানায় ঢুকতে হয় কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে এই বিভিন্ন জায়গা আগে এখানে নামাবে তারপর ওখানে নিয়ে যাবে এই সুযোগ হয় না সরাসরি একেবারে আরাফার তাবুতে আপনাকে নিয়ে চলে যায় অসুবিধা নাই আপনি চলে যাবেন সেখানে আরাফার তাবুতে গিয়ে সেখানে থাকবেন সব সময় খেয়াল রাখতে হবে আরাফার দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস দুই দিক থেকে দিবস এক হলো আবাদতের জন্য দোয়া কবুলের জন্য দ্বিতীয় হলো আরাফাতটা হলো হজের একটা অন্যতম অংশ হাদিসে আল্লাহ রসুলাম বলছেন ওয়াল আরাফাতু হাজ্জন আরাফাটাই যেন হলো হজ যার আরাফা ছুটে যাবে তার হজ বাতিল আগে পিছের কাজগুলি যতই সুন্দর করে করুক না কেন আরাফার অবস্থান যদি তার ছুটে যায় তাহলে তার হজ বাতিল তাই আপনাকে খুব সচেতনার সাথে খেয়াল করতে হবে আপনি আরাফার সীমানার মাঝে পৌঁছেছেন কিনা আছেন কিনা সেটা খেয়াল করতে হবে আরাফা অবস্থানের সময়টা হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে আরাফায় অবস্থান করতে হয় দুই এক ঘন্টাও যদি আপনি অবস্থান করেন আরাফা তো আরাফার অবস্থান বলে গণ্য হয়ে যাবে কিন্তু ওয়াজিব হচ্ছে সূর্য অস্ত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা অনেকেই তড়িঘড়ি করে আমাকে যাইতে হবে মুজদালিফা তাই আগে বের হয়ে চলে আসার চেষ্টা করে যদি আগে বের হয়ে চলে আসে তাহলে তার এই ওয়াজিব ছুটে যাবে যার কারণে তাকে একটা দম দিতে হবে তো এটি বিষয়টি খেয়াল রাখবেন সকলেই আরাফার ময়দানে সেখানে কাজ কি আরাফার ময়দানে পৌঁছে কাজ হল নিয়ম হলো সেখানে সূর্য যখন ঢলে যাবে যদি ইমামের সাথে হাতে সম্ভব হয় আলহামদুলিল্লাহ না হলে আপনারা যে যেখানে থাকবেন যে তাবুতেই থাকবেন সেখানে আজান দিয়ে জহরের সময়ে আজান দিয়ে এক আজানে দুই একামতে জহরের প্রথমে দুই রাকাত রাসুল সাল্লাম যেভাবে পড়েছেন প্রথমে জহরের দুই রাকাত কসর অতঃপর একামত দিয়ে আবার আসরের দুই রাকাত কসর এভাবে পড়াটাই রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুন্নত আর তিনি সেই আরাফার ময়দানেও তিনি বলছেন যে এটাই হলো আমার সুন্নত আমার কাছ থেকে তোমরা তোমাদের হজের নিয়মগুলি শিখে নাও তাই আমাদের উচিত ইমামের সাথে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ যদি নাও পারে থাকেন আপনার তাবুতে সকলে মিলে সেভাবে জামায়াতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন কারণ আরাকার দিবসে সূর্য ঢলে যাওয়ার পরেই এই সালাত আদায় করার পরেই আপনার এখন সুযোগ হলো দোয়া দরুদে আল্লাহর কাছে কান্দা কাটায় ব্যস্ত হওয়া এজন্য ইসলাম সুযোগ করে দিয়েছে যেন আপনাকে আসরের চিন্তায় না থাকতে হয় তাই আসরটাকে অগ্রিম করে নেওয়ার ইসলাম সেখানে সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে ইসলামের বিধানগুলি আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা অনেকের সময় বিভিন্ন রকম বিভিন্ন চিন্তার কারণে সেখানে আমরা কি করে থাকি কেউ কেউ ওই আসরের জন্য আবার অপেক্ষা করি কখন আসরের সময় হবে তারপর পড়বে এটি নিয়ম নয় নিয়ম হলো জহর এবং আসর এক আজানে দুই একামতে দুই রাখাত করে কসর এভাবে পড়েটা এটাই হচ্ছে রাসুল সাল্লাহ ইসলামের সুন্না এভাবে শেষ করার পর আপনি এখন আপনার কোনো কাজ নেই অন্য কোনো সালাত নেই অন্য কোনো আবাদত নেই একটাই আবাদত সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা এবং বেশি বেশি লাভবাহিক আল্লাহ লাভবাহিক এটা পড়া এভাবে আপনি সে আরাফার ময়দানে অবস্থান করবেন সম্ভব অনুযায়ী উজু অবস্থায় কাবলামুখী হয়ে দুই হাত তুলে দাঁড়িয়ে বসে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রাসুল সাল্লাম আলী হুসাল্লাম বলেন আফদালু মা قال ما قلت انا والنبيون قبلي لا اله الا الله خير الدعاء دعاء يوم عرفه وافضل ما والذي قلت انا والنبيون قبلي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير বলছেন যে আরাফার দিবসের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া আর সেই আরাফার দিবসে আমি এবং আমার পূর্বে যত নবীগণ তারা সবাই যেই বাক্যটি বেশি পড়তেন সেটি হচ্ছে লাহা ইহদাহুল্লাহ শরিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলাকুল্লি শাহিন কাদিম তাই সেটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং ইচ্ছা মতো আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে দোয়া করবেন বিভিন্ন নিয়ম নীতি অনুযায়ী কোনো জেকের আজকার কোনো মিলাদ মাহফিল এগুলিতে কখনো কেউ লিপ্ত হবেন না বরং আপন আপন জেকের আজগার তসমি তাহলিল কোরআন তালাওয়াত ও দোয়া দরুদে এবং আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে কান্দাকাটিতে ব্যস্ত হবেন সেখানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময় আল্লাহ সুবাহ সেই আরাফাবাসীদের জন্য যেমন এই সুযোগ দিয়েছেন তেমনই ভাবে যারা আরাফায় যাবে না তাদের জন্য যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটিতে একটি বিরাট সুযোগ দিয়েছেন সেই দিনটিতে হলো আরাফায় যারা থাকবে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ তারা দোয়া জরুরি ব্যস্ত থাকবে আর যারা হজে যাবে না তাদের জন্য হলো এই আরাফার দিবসে রোজা রাখা একটি বিশাল সোয়াবের দিন রাসুল সাল্লাম বলেন ও সৌমি আরাফা আহতাসিব আল্লাহ আল্লাহ যারা হজে যাবে না তারা যদি এই আরাফার দিবসে রোজা রাখতে পারে একটি দিনের রোজার বিনিময়ে তার অতীতের এক বছরের গুণা এবং ভবিষ্যতের এক বছরের গুণা দুই বছরের গুণা আল্লাহ মাফ করবে এটা হলো যারা হজে যাবে না তাদেরকেও আল্লাহ সুহানা হতালা এই বিশাল আরাফার দিবসের মর্যাদা দিয়েছে এভাবে আরাফায় অবস্থান করবেন জাবালের রহমতে দৌড়াতে হবে সেখানে গিয়ে কোনো বরকত বা অন্য কিছু ইত্যাদি কোনো নিয়ম নয় আপনি আপনার জায়গায় আরাফার সীমানায় আসেন কিনে এটি নিশ্চিত হয়ে আপনি সেখানে আবাদিত করবেন ছুটবেন এরপর মুজদালিফায় মুজদালিফায় সেখানে সূর্য অস্ত হবে বেলা ডুবে যাবে কিন্তু মাগরীব সালাত আদায় করার কোনো সুযোগ নাই মাগরীবের সময় হয়ে গেছে কিন্তু সালাত আদায় করার সুযোগ নেই আপনাকে আরাফা থেকে বের হয়ে মুজদালেফায় আসতে হবে মুজদালেফায় এসে সেখানে আজান যদি হয়েছে হয়ে গেছে যদি না হয় আপনারা পৃথকভাবে থাকলে সেখানে আজান দিবেন এরপর একামত দিয়ে জামাতের সাথে তিন রাকাত মাগরীবের সলাত আদায় করবেন কোনো সুন্নত নেই এরপরে আবার একামত দিয়ে দুই রাকাত এশার সলাত আদায় করবেন এটা হচ্ছে মুজদালেফার ময়দানে এসে এভাবে সালাত আদায় করা এরপরে সেখানে কোনো বিশেষ আর কোনো আবাদত নেই নিয়ম হলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া মুজদালেফার রাত্রিতে খাওয়া দাওয়া শেষ করে আপনার বিশ্রাম নেওয়া এটাই হলো মুজদালেফার রাত্রির এবাদত কারণ মুজদালেফার রাতের পরের দিন যেটি সেটি হচ্ছে দশ তারিখ এই দশ তারিখের দিনটি হলো সবচেয়ে কঠিন দিন এবং সবচেয়ে বেশি কাজ রয়েছে এই দশ তারিখের কাজগুলি আপনার পক্ষে ভালোভাবে করা তখনই সহজ হবে যদি আপনি রাতটি ভালোভাবে বিশ্রাম নিতে পারেন তাই দেখুন ইসলামের বিধান হলো সেখানে রাত্রে তাহাজ করে দোয়া দরিদ করে কাটাবেন এটা নিয়ম নয় নিয়ম হলো আপনি সেখানে মাগরিব ও আশা সালাত আদায় করে খাওয়া দাওয়া সেরে নিয়ে সেখানে আপনি ঘুমিয়ে যাবেন বিশ্রাম নেবেন এবং খেয়াল রাখতে হবে আপনি এহরাম অবস্থায় আছেন অতএব এহরামের বিধিনিষেধগুলি সবসময় খেয়াল রাখতে হবে অর্ধরাত্রির পর মুজদালেফা ত্যাগ করার শুধু অনুমতি হলো তাদের জন্য যাদের সাথে হয়তো অসুস্থ মহিলা রয়েছে তাদের জন্য শুধু অনুমতি রয়েছে এছাড়া সাধারণ সুস্থ ব্যক্তিদের জন্য মেনা মুজদালেফা ত্যাগ করতে হবে সেই মুজদালেফায় তারা ফজরের যখন সময় হবে ফজরের জামাতের সাথে যদি সুযোগ হয় সেখানকার মাসারুল হারাম মসজিদের জামাতের সাথে আলহামদুলিল্লাহ যদি না হয় আপনার মানুষদেরকে নিয়ে আপনি সেখানে জামায়াতের সাথে প্রথমে দুই রাকাত ফজরের সুন্নত পড়বেন এই সুন্নত রাসুলাম ছেড়েননি সেটা পড়েছেন ফজরের দুই রাকাত সুন্নত সফরে হলেও পড়তে হয় এই দুই রাকাত সুন্নত পড়বেন এরপর জামায়াতের সাথে দুই রাখাত ফজরের ফরজ পড়বেন পড়ার পরে সেখানে দোয়া দরুদ যে রাজকারে কিছুক্ষণ ব্যস্ত থাকতে হয় একাকীভাবে যৌথভাবে নয় এভাবে ব্যস্ত থাকার পর যখন ফর্সা হয়ে যাবে সূর্য উদয় হয়নি তারপর আপনি মিনার দিকে ফিরবেন মেলার দিকে ফিরে এই দশ তারিখে সবচেয়ে বেশি কাজ যারা তামাত্ম হজ করবে তাদের জন্য এই দশ তারিখে কাজ হলো প্রথম হচ্ছে সর্বপ্রথম যে কাজ মেনায় পৌঁছে সেটি হচ্ছে বড় স্থানে ষাটটি পাথর নিক্ষেপ করা দ্বিতীয় কাজ হলো কোরবানি করা তৃতীয় কাজ হলো মাথার চুল মুন্ডন করা অথবা ছেঁচে ফেলা চতুর্থ কাজ হলো কাবায় এসে তাওয়াফ করা তাওফে এফাজা বা তাওফে জিয়ারা বলা হয় যেটা ফরজ রোকন পঞ্চম হলো সাফা এবং মারওয়ায় সাই করা এই পাঁচটা কাজ হচ্ছে যারা তামাত্ম হজ করবে তাদের জন্য তাই এই দিনটি খুব কঠিন এবং খুব এই কাজগুলি খুব বেশি কাজ এই পাঁচটি কাজ যে সিরিয়ালে আমি বললাম প্রথম হচ্ছে বড় স্থানে সাতটি পাথর নিক্ষেপ করা দ্বিতীয় হলো কুরবানি করা তৃতীয় হলো মাথার চুল কাটা চতুর্থ হলো কাবায় তাওফ করা পঞ্চম হলো সাফা মারোয় সাই করা এই সিরিয়াল যদি আপনার মেনটেন করে করা সম্ভব হয় আলহামদুলিল্লাহ যদি সিরিয়াল ভঙ্গ হয়ে যায় কোনো অসুবিধা নেই সহি বুখারি এবং মুসলিমে অসংখ্য হাদিস এসেছে রসুল সাল্লাম দশ তারিখে মিনায় যখন দাঁড়ালেন সবার সামনে এক একজন এক এক রকম প্রশ্ন নিয়ে আসছেন এক সাহাবি আসে বলছেন যে হে আল্লাহ রাসুল সাল্লাম এই দিনে সর্বপ্রথম কাজ হলো পাথর মারা কিন্তু পাথর না মেরে আগে আমি কুরবানি করে ফেলেছি এখন কি করব। বললেন যে এ আলুওয়ালা হারাজ করতে থাকো কোনো অসুবিধা নেই আরেকজন আসে বলতেছেন হে আল্লাহ রসুল সাল্লাম সর্বপ্রথম কাজ ছিল পাথর মারা কিন্তু পাথর না মারে আমি সর্বপ্রথম মাথা নাড়া করে ফেলেছি চুল কেটে ফেলেছি এখন কি করব। বললেন এ আলুওয়ালা হারাজ করতে থাকো কোনো অসুবিধা নাই মানে বাকিগুলো করতে থাকো কোনো অসুবিধা নেই এক একজন এক এক রকম প্রায় সাত রকমের সাহাবিদের মাঝে এলোমেলো হয়েছে সিরিয়াল ভঙ্গ হয়েছে সকলকে রাসুল সাল্লাম একাই জবাব দিয়েছেন যে করতে থাকো কোনো অসুবিধা নেই আল্লাহ ইসলাম সহজ করে দিয়েছে এই বিষয়টা তাই যার পক্ষে সম্ভব হবে সেই সিরিয়াল মেনটেন করা আলহামদুলিল্লাহ ভালো যদি সেই সিরিয়াল মেনটেন করা সম্ভব না হয় ইসলাম সহজ করে দিয়েছে অনেকেই কঠোরতা অবলম্বন করি যে সিরিয়াল যদি ভঙ্গ হয়ে যায় তাহলে ওয়াজিব তরক হয়ে গেল একটা দম ওয়াজিব হয়ে যাবে এ কথাটি সঠিক নয় কারণ রসুল সাল্লাম ওই সাহাবিদেরকে বলেননি যে তোমার সিরিয়াল ভঙ্গ হয়ে গেছে অতএব তোমার জন্য দম ওয়াজিব হয়েছে কোন সাহাবিকে রসুল সাল্লাম এই ফতোয়া দেননি তাই এই ফতোয়া কখনো ঠিক নয় সেটি সহজ করে দেওয়া হয়েছে তাই প্রথম হলো আপনি বড় জায়গায় সাতটি পাথর মারবেন দ্বিতীয় হলো পাথর মারার পরেই কোরবানি যদি আপনি আগেই ব্যাংকে কোরবানির জন্য টাকা দিয়ে থাকেন তাহলে সেটি নিয়ে আপনাকে আর কোনো চিন্তা টেনশন করতে হবে না আপনি এখন মাথার চুল কেটে ফেলবেন অথবা যদি কোরবানি ব্যাংকে টাকা নাও দিয়ে থাকেন নিজে করতে চান এখন সেই সকালে সহজে কোরবানি পশু পাচ্ছেন না আপনি কি করবেন পাথর মারার পরেই এখন আপনি মাথার চুল কাটবেন মাথার চুল কাটলেই আপনি তারপর হালাল হয়ে গেলেন এটা তাহাল্লুল আউ্বাল প্রথম হালাল হয়ে গেলেন এই হালাল অবস্থায় ইসলাম এহরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ সবগুলি এখন আপনার জন্য বৈধ শুধু স্বামী স্ত্রী মেলামেশা এটা এখনো নিষিদ্ধ যতক্ষণ না কাবায় তাওয়াফ করা হয় তাওয়াফ করা হলে সেটাও তখন হালাল হয়ে যাবে এভাবে কোরবানি যদিও দেরি হয় কোনো অসুবিধা নেই তারপর আপনি চুল কেটে হালাল হয়ে যাবেন এইভাবে সাত তারিখে দশ তারিখে এই কাজগুলি সবগুলি করা অনেকের পক্ষে কঠিন হয়ে যায় হয়তো দেখা যায় মিনায় পৌঁছতে পৌঁছতে আপনার অনেক সময় হয়ে গেছে এখন আপনি যদি তাওয়ের জন্য কাবার দিকে ফিরতে যান তাহলে আপনি সেখানে গিয়ে তাওয়াফ শেষ করে আবার আপনি মিনায় ফেরা আপনার জন্য খুব কঠিন আবার এই মিনায় যে রাত্রি দশ তারিখ দিবাগত রাত্রি এগারো দিবাগত রাত্রি বারো দিবাগত রাত্রিগুলি মিনাতে যাপন করা রাসুল সাল্লাম যাপন করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন সেই হিসাবে এগুলি একটি ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত যদিও কিছু মতামত রয়েছে কিন্তু রাসুল সাল্লাহ আলিয়াল্লামের নির্দেশের আলোকে সেগুলি অপরিহার্য বিষয় তাই আপনাকে তওয়াক করতে গিয়ে যদি সেদিকেই রাত শেষ হয়ে যায় আপনার একটি ওয়াজিব ছুটে যাওয়ার বিষয় রয়েছে সেজন্য যদি সেই দিন সহজেই আপনি কাবায় গিয়ে তাও পোসাই করে ফিরে আসতে পারেন আলহামদুলিল্লাহ যদি আপনার জন্য কঠিন হয়ে যায় আপনি পরের দিনও সেই তাওয়া পোসাই গিয়ে করতে পারবেন যদি তাও কঠিন হয়ে যায় আপনি বারো তারিখে পাথর মারে যখন একেবারেই ফিরে আসবেন তখনও গিয়ে আপনি কাবায় তাওয়াফ এবং সাই করতে পারবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না তো এইভাবে আমরা বারো দশ তারিখের কাজ শেষ করব তারপরে এগারো ও বারো তারিখে দশ তারিখে পাথর মারার সময়টি হচ্ছে সকালেই সূর্য উদয় হওয়ার পর থেকে পাথর মারবেন সাতটি পাথর মার পাথর মারার সময় নিয়ম হলো পাথরগুলি যেন ছোট ছোট হয় এই আঙ্গুলের মাথার মতো পাথর বড় বড় পাথর নয় অনেকে সেখানে অজ্ঞতাবশত কি করে মনে করে ওখানে বোঝে এখনো শয়তান আছে যায় জুতা তুটা খুলে মারে এই শয়তানের মারলা এগুলি কোন অতিরঞ্জিত এগুলি কখনো হওয়া উচিত নয় বরং সেখানে শয়তান এখন আছে কিনা তা আমরা জানি না রাসুল সাল্লাম এটা করেছেন তাই আমরা করব এটাই হলো আসল বিষয় তাই পাথরগুলি হবে ছোট ছোট আর সেই পাথরগুলি মারার সময় প্রতিটি মারার সময় আপনি আল্লাহ আকবার বলবেন এভাবে ষাটটি পাথর মারবেন একটা একটা করে মারবেন কাছে গিয়ে মারা সেটাই হচ্ছে পাথর মারাটা আলহামদুলিল্লাহ একসময় খুবই ডেঞ্জারাস ছিল বয়ান করছিল এখন পাথর মারার জায়গাটা অনেক সহজ করে দেওয়ায় অনেক এখন সহজ হয়ে গেছে এভাবে দশ তারিখে শেষ করার পর এরপর আমরা এগারো তারিখ বারো তারিখ ও ১৩ তারিখ এই তিন দিনে কাজ তিন দিনে মাত্র দুটি কাজ একটি কাজ হচ্ছে দিনের বেলা পাথর মারা আরেকটি কাজ হলো এগারো ও বারোর রাতগুলি সেই মিনায় যাপন করা তো দিনের বেলা পাথর মারা পাথর মারতে হবে এই তিন দিনে একুশটি করে পাথর মারতে হবে সর্বপ্রথম ছোট জায়গায় সাতটি পাথর মারতে হবে তারপর আপনি পাথর মারার সন্ন্যতি নিয়ম হলো সর্বপ্রথম ছোট জায়গায় সাতটি পাথর মেরে তারপর আপনি একটু সামনের দিকে গিয়ে ডান দিকে যাবেন গিয়ে আপনি দুই হাত তুলে দোয়া করবেন এটা হলো সন্ন্যত এবং দোয়া কবুলের জায়গা এরপরে আপনি মধ্যম জায়গায় গিয়ে পাথর মারবেন মারে একটু সামনের দিকে গিয়ে বাম সাইডে গিয়ে তারপর আপনি দুই হাত তুলে দোয়া করবেন ইচ্ছা মতো তারপর আপনি তৃতীয় জায়গায় যাবেন সেখানে গিয়ে সাতটা পাথর মেরে আর কোনো দোয়া করার নিয়ম নয় আপনি চলে আসবেন যে এই এগারো বারো তারিখের পাথর মারার নিয়ম হলো সূর্য যখন ঢলে যাবে তারপর সূর্য ঢলে যাওয়ার আগে যদি কেউ পাথর মারে সে মারাটি সঠিক হবে না সেটি তার ভুল বলে গণ্য হবে এগারো ও বারো তারিখে ও তেরো তারিখে এই দুটি দিনে পাথর মারবেন এগারো তারিখে যেভাবে মারবেন তেরো বারো তারিখেও তেমনই মারবেন যদি কোনো ব্যক্তি বারো তারিখে পাথর মেরে চলে আসতে চায় তার জন্য চলে আসার সুযোগ রয়েছে উত্তম হলো তেরো তারিখেও মেরে আসা তবে বারো তারিখে মেরে যদি চলে আসতে চায় সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করে তাকে চলে আসতে হবে আর যদি থাকতে চায় তাহলে তিনি তেরো তারিখে সূর্য ঢোলার পর আবার পাথর মেরে চলে আসবেন এভাবেই বারো তেরো তারিখের বা এগারো বারো তারিখের পাথর মারার মাধ্যমে আমাদের আইয়া তাশ্রিকের কাজগুলির মাধ্যমে আমাদের হজের কাজগুলি আলহামদুলিল্লাহ সবই শেষ হলো এখন শুধু বাকি মাত্র বিদায় নেওয়া বাকি মাত্র কি বাকি বিদায় নেওয়া বাকি আপনি যখন মক্কা ত্যাগ করবেন সর্বশেষ মুহূর্তে সাত চক্কর তাওয়া এবং দুই রাকাত সলাদ সেটার জন্য এহরামের কাপড়ও পরতে হবে না কোনো কিছু করতে হবে না নর্মালি হবেই আপনি সাত চক্কর তাওয়াফ করবেন এবং দুই রাকাত সালাত আদায় করবেন বিদায়ী মুহূর্তে সেটি যেন সর্বশেষ হয় এইভাবে আমরা আমাদের হজ এর কাজগুলি সম্পন্ন করতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে এ হজের কাজগুলি সম্পাদন করতে পারি আমিন ওয়া আনিল হামদুলিল্লাহ রাবুল আলমিন কোনো জিজ্ঞাসার বিষয় থাকলে